বাউরে মাঝি বাউ মুখে আল্লা নামটি ল বাউরে মাঝি বাউ মুখে আল্লা নামটি ল বাউরে মাঝি বাউ মুখে আল্লা নামটি ল জান গাঙে বই থামারো সুদূর পানি ধাও বাউরে মাঝি বাউ মুখে আল্লা নামটি ল বাউরে মাঝি বাউ মুখে আল্লাহ নামটি লও ও মাঝি রে ও মাঝি রে ও মাঝি রে মাঝ দরিয়ায় কখনো বা ওঠে যদি ঝড় হাল ধরিও সা মাঝ দরিয়ায় কখনো বা ওঠে যদি ঝাও হাল ধরিও শক্ত হাতে না হয় নড়ব ও নাম চিনিলে মুখে আসান পাবে দুঃখে ও নাম চিনিলে মুখে আসান পাবে দুঃখে ও নাম চিনিলে মুখে আসান পাবে দুঃখে ওই নামেরি গান গে তাই যাও রে বে যাও বাউরে মাঝি বাউ মুখে আল্লাহ নামটি লও বাউরে মাঝি বাউ মুখে আল্লাহ নামটি লও উজান গাঙে বই ঠামারো সুদূর পানি ধাও বাউরে মাঝি বাউ মুখে আল্লাহ নামটি লও বাউরে মাঝি বাউ মুখে আল্লাহ নামটি লও ও মাঝি রে ও মাঝি রে ও মাঝি রে দিনের শেষে নৌকা খান ভিড়বে যখন কুলে মহান দিনের শেষে নৌকা খানি ভিড়বে যখন কুলে মহান রবের নামটি তুমি যেও না কবুলে তোমার চলার মাঝে সকাল সন্ধ্যা সাজে তোমার চলার মাঝে সকাল সন্ধ্যা সাজে তোমার চলার মাঝে সকাল সন্ধ্যা সাজে প্রভুর নামটি নিয়ে তুমি মন প্রাণ জুড়াও বাউরে মাঝি বাউ মুখে আল্লাহ নামটি লও বাউরে মাঝি বাউ মুখে আল্লাহ নামটি লও গাঙে বৈঠা মারো সুদূর পানে ধাও বাউরে মাঝি বাউ মুখে আল্লাহ নামটি ল বাউরে মাঝি বাউ মুখে আল্লাহ নামটি ল ও মাঝি রে ও মাঝি রে ও মাঝি রে বাউরে মাঝি বাউ মুখে আল্লাহ নামটি ল বাউরে মাঝি বাউ মুখে আল্লাহ নামটি লও বাউরে মাঝি বাউ মুখে আল্লা নামটি লও বাউরে মাঝি বাউ মুখে আল্লা নামটি লও